আবু হুরাইরা হ্রদিল্লাহ তাল্লাহতে বর্ণিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন মানিহা হিসেবে অধিক দুগ্ধবতী উটনি ও অধিক দুগ্ধবতী বকরি কতই না উত্তম যা সকাল বিকাল পাত্র ভর্তি দুধ দেয় ইমাম বুখারি বলেন আবদুল্লাহ ইবনু ইউসুফ ও ইসমাইল রহমতুল্লা আলহি হাদিসটি মালিক রহমতুল্লা আলহি হতে বর্ণনা করেছেন এতে তিনি বলেন সদকা হিসেবে কতই না উত্তম দুগ্ধবতী উটনি যা মানিহা হিসেবে দেয়া হয়